الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون আল্লাহ সুবাহ লাখো কোটি শুক্রিয়া ও প্রশংসা যে তিনি আমাদেরকে তার ফরজ হুকুম সালাতুল জুমা আদায় করার সুযোগ করে দিয়েছেন এই জন্য রব্বুল আলমিনের শক্তি আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ এই জমিনে মানুষকে তার কলিফা হিসেবে পাঠিয়েছেন আর এই দুনিয়ার মানুষের জীবন যাপনের জন্য নিজের পক্ষ থেকে দিন পাঠিয়েছেন মানুষ যখনই আল্লাহর দেওয়া সেই দিন ভুলে গিয়েছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো সেই দিনের পথে না চলে নিজেদের বানানো মত পথের অনুসরণ করেছে তখনই মানুষ দুনিয়ায় বিপর্যস্ত হয়েছে বিপদগামী হয়েছে পদভ্রষ্ট হয়েছে দুনিয়ার মধ্যে অশান্তি নেমে এসেছে সে অশান্ত পৃথিবীতে আবার শান্তি ফিরে আনার জন্য পথ হারা মানুষগুলোকে পথ দেখানোর জন্য আল্লাহর দিনকে মানুষের জন্য অনুসরণের জন্য মেনে চলার জন্য সেই পথটা যাতে সহজ করে দেওয়া হয় আল্লাহর দিনকে সকল মানুষের জন্য যাতে উন্মুক্ত করে দেওয়া হয় সে অনুযায়ী মানুষ যাতে জীবন যাপন করতে পারে সেই সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহ সুবাহ তার পক্ষ থেকে যুগে যুগে নবী রাসুল আলাইহিমুসালামগণকে পাঠিয়েছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে আল্লাহ এমন এক টঙ্কিলময় সমাজের মধ্যে প্রেরণ করেছিলেন যেখানে মানবতা ছিল বিপন্ন মানুষের কোনো মর্যাদা ছিল না মানুষের উপর ছিল অপর কিছু মানুষের প্রভুত্ব একদল মানুষ ছিল গুলাম আরেক দল মানুষ ছিল প্রভু কিছু সংখ্যক মানুষের মতের চিন্তাধারার আকিদা বিশ্বাসের অনুসরণ করত বিপুল সংখ্যক মানুষ আর কিছু সংখ্যক মানুষ তাদের যে আকিদা বিশ্বাস চিন্তা চেতনা জীবন দর্শন ছিল এটা তাদের নিজেদের মন করা বানানো অথবা তাদের পূর্ব পুরুষদের বানানো সেই মত পথ জীবন দর্শনের ভিত্তিতে তারা জীবন পরিচালনা করে সমাজের মধ্যে ব্যাপক অশান্তি সৃষ্টি করেছিল অনাচার অবিচারে ভরে গিয়েছিল জুলুম অত্যাচার সমাজে ছিল নিত্য দিনের সেখানে দুর্বলের উপর সবলের অত্যাচার ছিল স্বাভাবিক ঘটনা এমন পাপ পঙ্কিলময় জুলুমে পরিপূর্ণ সমাজের মধ্যেই রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে আল্লাহ পাঠিয়েছিলেন আর সেই পথ হারা মানুষগুলোর সামনে রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লামের মাধ্যমে আল্লাহ তার দিনকে পাঠালেন উদ্দেশ্য হল মানুষের বানানো যত মত পথ যত চিন্তাধারা যত আকিদা বিশ্বাস মানব সমাজের মধ্যে স্থান লাভ করেছে সেইগুলোর ভ্রান্তি সেইগুলোর পথভ্রষ্টতা যাতে তিনি স্পষ্ট করে দেন এবং সেগুলোকে বিলুপ্ত করে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত দিন দিনে হক আর ইসলামকে মানব জাতির সামনে যেন সুস্পষ্টভাবে তিনি তুলে ধরেন এবং সেই দিন পালনের জন্য মানুষ যেন পালন করতে পারে এর পথে যত প্রকারের বাধা বিপত্তিগুলো আছে সেগুলোকে যেন তিনি অপসারণ করেন তোর জন্য প্রয়োজনে শক্তি প্রয়োগ করা অস্ত্র ধারণ করা তাদেরকে পরাজিত পরাভূত করে সেই দিন হক ইসলামকে বিজয়ী যেন করতে পারেন এই উদ্দেশ্যে আল্লাহ তার রাসুলকে প্রেরণ করেছেন রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম কিভাবে প্রথম কাজ শুরু করেছিলেন গত জুমায় এই বিষয়গুলো সংক্ষিপ্ত আলোচনা হয়েছিল রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম এই দুনিয়ায় এসেছিলেন আল্লাহ পাঠিয়েছিলেন উদ্দেশ্য হল দিনকে বিজয়ী করা দুনিয়ার প্রচলিত সকল আদিয়ানে বাতিলার উপর দিনে হক ইসলামকে বিজয়ী করা এটা হল রাসুল প্রেরণের উদ্দেশ্য যা কোরআন মজিদে আল্লাহ স্পষ্ট করেই এই কথাটা বলেছেন তিনি আল্লাহ যিনি তার রাসুলকে প্রেরণ করেছেন হেদায়াত ও দিনে হাক সহকারে সুস্পষ্ট আলোক বর্তিকা এবং সত্য জীবন দর্শন জীবন বিধান হিসাবে সেই দিন ইসলামকে দিয়ে ওনাকে প্রেরণ করেছেন উদ্দেশ্য হল লিউজ হিরাহু আলা দিন ইকুল্লি যেন তিনি এই দিনকে বিজয়ী করতে পারেন প্রচলিত যত দিন আছে আলাদিন কুল্লি ইসলাম ছাড়া যত দিন আছে ইজম আছে মতবাদ আছে যত চিন্তা চিন্তাধারা আছে এ সকল কিছুর উপর যেন তিনি দিনে ইসলামকে বিজয়ী করতে পারেন এই উদ্দেশ্যেই রাসুল প্রেরণ করা হয়েছে যদিও মুশ্রিকরা এটা পছন্দ করে না তাদের ভ্রান্ত আকিদা তাদের শির্ক এবং পুত্তলিকতার দর্শন পূর্বপুরুষদের অনুসরণ গুলামি পূর্বপুরুষের চিন্তাধারা আকিদা বিশ্বাসের অন্ধ অনুকরণ তাদেরকে এমনভাবে আত্মভুলা বানিয়ে ফেলেছিল অন্ধকারে নিমজ্জিত করে ফেলেছিল যে ওইগুলো ছাড়তে তারা রাজি ছিল না এসব ছেড়ে দিয়ে শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে পাঠানো সেই দিনে হক ইসলামকে মেনে চলা এটা তাদের জন্য ছিল খুবই কষ্টকর এটা পছন্দ করেনি আল্লাহ এই কথাটাই বলছেন যদিও মুশ্রেকরা এটা পছন্দ করে না তথাপিও আল্লাহ চান যে রাসুল যেন এই দিনে হককে দুনিয়ার প্রচলিত সকল জীবন বিধানের উপর বিজয়ী করতে পারেন এই উদ্দেশ্যেই রাসুল প্রেরণ করা হয়েছে আর সেই কাজটি তিনি করেছিলেন যে পদ্ধতিটা ছিল গত জুমায় আলোচনা করেছি প্রথম দাওয়াত যারা দাওয়াত গ্রহণ করতেন তাদেরকে তিনি জামাতবদ্ধ করতেন যারা জামাতবদ্ধ হতেন তাদেরকে তিনি তালিম দিতেন যে নতুন আকিদা বিশ্বাস আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওয়াহদানিয়ত নবীর রেসালত এর পরিপূর্ণ আকিদা তাদের মধ্যে দিতেন সেই শিক্ষা তাদের জীবনকে পরিবর্তন করতেন আল্লাহ যেইভাবে তাদের জীবন পরিচালনার জন্য হুকুম দেন সেই ভাবে যেন তারা তাদের জীবনকে গড়ে তুলে এই জন্য জামাতবদ্ধ করার সাথে সাথেই ছিল তালিম তাদেরকে শিক্ষা দিতেন এই জন্য রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলছেন ইন্নামা বয়স্তু মুআল্লিমান আমি তো শিক্ষক হিসাবে আবির্ভূত হয়েছি আল্লাহ পাঠিয়েছেন শিক্ষক হিসেবে মানব জাতির শিক্ষক যাতে তাদেরকে আমি প্রকৃত জ্ঞান শিক্ষা দিতে পারি রাসুল্লাহ সাল্লু আলহ্লাম কোন শিক্ষা দিতেন যে শিক্ষা আল্লাহর পক্ষ থেকে আসত ওয়াহি আসত সেই ওয়াহির ভিত্তিতে তাদেরকে তালিম দিতেন দাওয়াত দিলেন যারা দাওয়াত গ্রহণ করলো তাদেরকে জামাবদ্ধ করলেন এরপর তাদেরকে তালিম দিলেন তাদের চিন্তার পরিশুদ্ধি সাধন করলেন তাদের এই দান করলেন তখন তারা এই আকিদা সহি আকিদা পোষণ করল তখন তাদেরকে তিনি তোর দিয়া দিলেন প্রশিক্ষণ দিলেন সেই প্রশিক্ষণ দিয়ে তাদেরকে গড়ে তুলে দিনের বিজয়ের জন্য যুদ্ধ করলেন তবে যুদ্ধ করার আগে তিনি হিজরত করলেন সেই হিজরতটা প্রয়োজন ছিল অপরিহার্য ছিল তেরোটি বছর মক্কায় দাওয়াত তালিমের কাজ চলছিল কিন্তু অধিকাংশ আরবের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ আল্লাহর নিয়ামত এই দিনে হক ইসলামকে পছন্দ করেনি গ্রহণ করতে রাজি হয়নি আর আল্লাহর এটা পদ্ধতি যে আল্লাহর খাস নিয়ামত কোন অবাধ্য জাতির উপর চাপিয়ে দেন না খাস নিয়ামত তাদেরকেই দেন যারা চায় আম নিয়ামত সাধারণ সকল সৃষ্টিকুল বুক করে আল্লাহর নিয়ামত রাজি পৃথিবীতে দুই ভাগেই ভাগ করেছেন সাধারণ নিয়ামত সকল সৃষ্টিকুল পায় এমনকি মানুষের মধ্যে কাফের মুসলিম সকলেই পায় কিন্তু খাস নিয়ামত ইমানদার ছাড়া আর কেউ লাভ করতে পারে না আর খাস নিয়ামিয়ত হল কি সেটা হলো হেদায়াত হেদায়াতটা হলো আল্লাহর পক্ষ থেকে খাস নিয়ামত এটা কেউ এটা অর্জন করতে পারে না এটা মানুষের কষ্টার্জিত কোনো বিষয় নয় এমন কি নবীরও দায়িত্ব এটা নয় নবীরও এই ক্ষমতা আল্লাহ দেননি যে নবী কাউকে হেদায়াত করে ফেলবেন বরং এটা আল্লাহর কাছে সংরক্ষিত খাস নিয়ামত তার বান্দাদের মধ্য থেকে যাকে তিনি চান তাকেই এই খাস নিয়ামত দান করেন মক্কাবাসীগণ যেহেতু এই নিয়ামত গ্রহণ করতে প্রস্তুত ছিল না এই জন্য আল্লাহ সুবাহ যেই ভূমিতে জন্মগ্রহণ করলেন যেই ভূমিতে নবুয় প্রাপ্ত হলেন যেই ভূমির মধ্যে জীবনের তিপ্পান্নটি বছর অতিবাহিত করলেন সেই জনগোষ্ঠীর মধ্যে দিনে হক প্রথম বিজয়ী হয়নি কারণ এই জনবসতির লোকজন এটা চায়নি এই জন্য রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে হিজরত করাটা অপরিহার্য ছিল যে অঞ্চলের মানুষ চাইবে তাদের মাঝে যেন তিনি দিনে হককে বিজয়ী করেন আর মদিনার মানুষ গ্রহণ করার জন্য তৈরি হয়েছিল এই জন্য হিজরতটা সেখানে অপরিহার্য ছিল রাসুল্লাহ সাল্লু সাল্লামের যে পদ্ধতি দিনকে বিজয়ী করার সেই পদ্ধতি আল্লাহ পক্ষ থেকে দেওয়া হয়েছে রাসুল্লাহ সাল্লু সাল্লাম বলছেন এটা হাদিসে কুদ্সি আনা আমরুকুম বি খামসিন ওয়াল্লাহু আমারানি বিহিন্না আল জামাআতি ওয়াস সামিঈ ওয়াল হিজরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ আমি তোমাদেরকে পাঁচটি বিষয়ে আদেশ প্রদান করছি যেই পাঁচটি বিষয়ে আল্লাহ আমাকে আদেশ করেছেন এক নাম্বার তোমরা জামাতবদ্ধ হবে এই জামাতবদ্ধ হওয়াটা এক নাম্বার হুকুম আল্লাহর পক্ষ থেকে এটা যা রাসুল নিজের বাসায় পেশ করেছেন জামাতের জন্য দুইটা শর্ত এক এমারত দ্বিতীয় এটা আট এই দুইটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত জামাত হবে না হজরত উমর রাজি আল্লাহানহু বলেছেন লা ইসলামা ইল্লা বি জামায়াতিন ওলা জামায়াতা ইল্লা বি ইমারতিন ওলা ইমারতা ইল্লা বি তোয়াতিন জামাত ছাড়া ইসলাম নেই আর আমির ছাড়া জামাত নেই আর আনুগত্য ছাড়া আমিরও নেই মুসলমান হওয়ার জন্য শর্ত হল জামাতবদ্ধ হওয়া আর জামাত হতে গেলে শর্ত দুইটা এক হল আমির থাকতে হবে আর মামুর থাকতে হবে যারা আনুগত্য করবে আমিরের এই দুইটি শর্ত পূরণ হলে পরে জামাত হবে তখন এক নাম্বার আদেশটা পালন হলো সেই এক নাম্বার আদেশের মধ্যে যেহেতু আনুগত্যের গুরুত্বটা অত্যধিক বেশি এই জন্য রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম আল্লাহ যে পাঁচটি আদেশ করেছেন এর মধ্যে সে আনুগত্যের বিষয়টা উনি এসেছেন আমিরের কথা মনোযোগ দিয়ে শুনবে এবং আমিরের ভালো কাজে আনুগত্য করবে যদি এখানে এই শর্তটা নেই অন্য হাদিসে আছে এই জন্য আমি সাথে সাথে অনুবাদ এটা বলে ফেললাম ইন্নামা মারুফ রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন আনুগত্য শুধু ভালো কাজে আমির যদি মন্দ কাজের আদেশ করে সেই ক্ষেত্রে আমিরের আনুগত্য করা যাবে না আল্লাহর আনুগত্য শর্তহীন রাসুলের আনুগত্য শর্তহীন সেখানে কোনো শর্ত নেই কোনো অজুহাত নেই কোনো প্রশ্ন নেই আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্যের ক্ষেত্রে কিন্তু আমির বা খলিফাতুল মুসলিমিনের আনুগত্য শর্ত সাপেক্ষে এখানে শর্তহীন আনুগত্য নয় শর্তের ভিত্তিতে আনুগত্য আবু বকর রবি আল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হওয়ার পর মসজিদে নবীর মিম্বারে উঠে যখন প্রথম খুদ্া দিয়েছিলেন আমির হিসেবে তিনি লোকদের কাছে আনুগত্য দাবি করেছিলেন একটা শর্ত দিয়ে আমি যতক্ষণ তোমাদেরকে আল্লাহর কিতাব এবং রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সুনার ভিত্তিতে নির্দেশ প্রদান করব ততক্ষণ পর্যন্ত তোমরা আমার আনুগত্য করবে এটা শর্ত সাপেক্ষে যে আল্লাহর কিতাব এবং রসুল রসুলের সুনার ভিত্তিতে সেই শর্ত পূরণের ভিত্তিতে আনুগত্য অনুরূপ হজরত উমর রাজি আল্লাহু আনহু খলিফা হওয়ার পর মসজিদ নবীর মিম্বারে উঠে তিনিও কুদ্া দিয়েছিলেন দিয়ে বলেছিলেন আমি যতক্ষণ পর্যন্ত রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এবং পরবর্তী খলিফা হজরত আবু বকর রাজি আল্লাহু আনহুর আদর্শের উপর অটল থাকব তারা যেইভাবে খেলাপথ পরিচালনা করেছেন এর উপর অটল থাকব ততক্ষণ তোমরা আমার আনুগত্য করবে যদি আমি এখান থেকে বিচ্ছুত হই তাহলে তোমরা কি করবে প্রশ্ন করলেন শ্রোতাদের মধ্য থেকে একজন মরুভূমির রাকাল ছিল তার হাতে হাতে ছিল খেজুর ডালের একটা বাঁকা লাঠি সেই বাঁকা লাঠি নিয়ে দাঁড়িয়ে বলল হে আমিরুল মুমিনিন আপনি যখন কোরআন সন্না থেকে বিচ্ছুত হয়ে যাবেন আমার এই বাঁকা লাঠি দিয়ে আপনাকে সুজা করে দেব হজরত উমর রাজি আল্লাহ তখন বললেন এই উম্মতের মধ্যে যতক্ষণ পর্যন্ত এই সত্যের অনুসারী মামুরগণ থাকবে তাদের আমিরগণ ততক্ষণ সত্যের উপর অটল থাকবে সেতু আমরা দেখি যে খলিফাতুল মুসলিমিনগণ খলিফা হওয়ার পর তারা আনুগত্য দাবি করেছেন শর্ত দিয়ে সেই শর্তটা হল আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্যের শর্তের ভিত্তিতে আর এই শর্তটি আল্লাহ কুরআন মজিদেও দিয়েছেন হে ইমানদারগণ তোমরা আনুগত্য করো আল্লাহ এবং আনুগত্য করো রাসুলের এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদের আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে সেখানে প্রথম আতিও বলা হয়েছে আতিউল্লাহ রাসুলের আনুগত্যের ক্ষেত্রে বলা হয়েছে ও আতিউল রাসুল কিন্তু উলিল আমরের আনুগত্যের আগে আতিও আর বলা হয়নি বলা হয়েছে ওয়াউলিল আমরি মিঙ্কুম সেখানে আর সরাসরি স্বতন্ত্র আপিও আর বলা হয়নি বলা হয়েছে আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনুগত্যের ভিত্তিতে তোমরা তোমাদের উলিল আমরের আনুগত্য করবে এখানে মূলত এটা শর্ট উলির আমরের আনুগত্যটা হল আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্যের শর্ত পূরণের ভিত্তিতে জামাতের জন্য আমির অপরিহার্য আমির না থাকলে জামাত হবে না আবার যদি আনুগত্য করার মতো মামুর না থাকে তবুও জামাত হবে না একা একজন সেই জামাতের শর্তটা পূর্ণভাবে পরিপূর্ণভাবে হবে না তবে যদি পৃথিবীর কোন অঞ্চলে এমন অবস্থা হয় কখনো কোন যুগে এমন হয় একজন লোকই মাত্র ইমানদার আছে আর কোন মুমিন নাই আনুগত্য করার মতো তখন সেই এক ব্যক্তি আমির এক ব্যক্তি মামুর সে একজনই তখন জামাত তার কাজ হল সরাসরি সে আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্যের উপর সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত থাকবে এই হাদিসে জামাতের সত্য পূরণ করার পর বলা হয়েছে তোমরা মনোযোগ দিয়ে শুনবে আনুগত্যের জন্য পূর্বে একটা শর্ত এটা দেওয়া হয়েছে আনুগত্য যে একজন করবে কি আনুগত্য করবে সেটা আগে তাকে মনোযোগ দিয়ে শুনতে হবে এই বিষয়টাতেই আমাদের বেশি দুর্বলতা অনেকেই আনুগত্য করার ক্ষেত্রে তার কোনো মানসিক দুর্বলতা নাই যে আনুগত্য করবে না এমন এই মানসিকতা নাই তার মন প্রাণ দিয়ে চেষ্টা করে যে আনুগত্য করবে কিন্তু তার আনুগত্যের পরিপন্থী কাজ করে পরিপন্থী কাজ কেন করে যে সে কি আনুগত্য করবে সেটা মনোযোগ দিয়ে শুনে নাই যদি শুনত তাহলে বুঝত আগে শুনতে হবে বুঝতে হবে দুজকের পাহারাদার নাসমাউ আও জাহান নামীদেরকে প্রশ্ন করবে তোমরা কেন দুজকে আসলে তোমাদের ভয় দেখানোর মতো কেউ কি আসেনি তারা বলল যে এসেছিল কিন্তু তাদের কথা আসলে বিশ্বাস করি নাই আর এগুলো যে আল্লাহর পক্ষ থেকেই এটা আমরা মনে করি নাই মিথ্যা প্রতিপন্ন করেছি তখন আফসুস করে বলবে হায় আফসুস যদি আমরা সেদিন তাদের কথা শুনতাম অথবা বুঝতাম আও না কিলু আমি যদি তাদের কথা শুনতাম এবং বুঝতাম উপলব্ধি করতাম তাহলে আজকে আমাকে এই দুজকবাসী হতে হতো না এমন ভাবে শুনতে হবে বুজার মতো এমন মনোযোগ দিয়ে শুনতে হবে যাতে বিষয়টি পরিপূর্ণভাবে হৃদয়ঙ্গম হয় উপলব্ধিতে আসে এমন মনোযোগ দিয়ে শুনতে হবে এই জন্য আল্লাহর পক্ষ থেকে যেই পাঁচটি আদেশের মধ্যে কোনটাও একটা আদেশ আনুগত্যের আগে এই সেমায়াতের কথা বলা হয়েছে শোনাটাও আদেশ মনোযোগ দিয়ে শুনতে হবে এটাও আনুগত্যের পূর্বে এটা শর্ত এই শর্ত পূরণ করতে হবে তৃতীয় হল আনুগত্য করতে হবে যেটা শোনা হলো শোনার পরে যেটা উপলব্ধিতে আসলো কি বলা হলো কি আদেশ করা হলো কি সিদ্ধান্ত দেওয়া হলো এটা মনোযোগ দিয়ে না শুনলে বুঝে আসবে না আর বুঝে না আসলে এটা মানাও যাবে না মানতে গিয়ে ভুল করবে যেই বাস্তবতাটা আসলে আমরা এই ময়দানে প্রতিটি মুহূর্তে উপলব্ধি করেছি অত্যধিক হলুসিয়তের সাথে আনুগত্যশীল কোন ব্যক্তিও সে আনুগত্যহীন কাজ করেছে কিন্তু সে ইচ্ছাকৃতভাবে করেনি কারণটা হলো সেই মনোযোগ দিয়ে শুনেনি বিষয়টা গভীরভাবে উপলব্ধি করেনি তার অন্তরে ওইভাবে জায়গা দেয়নি যেই কারণে তার আনুগত্য করতে গিয়ে সে ভুল করে ফেলেছে কিন্তু ভুল করার ইচ্ছা ছিল না অনিচ্ছা সত্য হয়ে গেছে আর এটা হলো এই কারণে তার ওই ভুলের কারণে আগে ভুলটা করেছে যে মনোযোগ দিয়ে শুনে নাই এই জন্য আনুগত্যের আগে শর্ত হলো এটা মনোযোগ দিয়ে শুনতে হবে বুঝতে হবে যে আমি কি মানব সেটা আমাকে বুঝে নিতে হবে এটা জামাতের যে শর্তগুলো সেই শর্তগুলোর মধ্যে এটি একটি আর তৃতীয় হল যা আমি শুনলাম উপলব্ধি করলাম বুঝলাম তা আমি মেনে চলব আর এটা বুঝাটা দরকার এই জন্য যে এমন কোন সিদ্ধান্ত যদি দেওয়া হয় যেই সিদ্ধান্তটি কোরআন শুননা পরিপন্থী আমি তো বুঝতে চেষ্টা করলাম না চিন্তাও করলাম না কোরআন সুন্না বিরোধী একটা আদেশ দেওয়া দিয়ে দেওয়া হলো আমি তা মেনে চললাম তাহলে তার একটা ভুল হয়ে গেল এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে বুঝতে হবে উপলব্ধি করতে হবে এই ক্ষেত্রে অত্যধিক সতর্কতা অবলম্বন করতে হবে না হলে ভুল বাস্তবায়ন হয়ে যাবে একটা সিদ্ধান্ত একজনকে দেওয়া হলো আপনার কাজ এটা এটা করে নেন যখন বলা হয় উপস্থিত আছে সামনে তার মন চলে আছে অন্যত্র এখানে নাই সে এখানে মেন্টালি অ্যাবসেন্ট ফিজিক্যালি প্রেজেন্ট কিন্তু মেন্টালি সে অ্যাবসেন্ট এখন তার কাছে যখন বিষয়টা বলা হলো হয়তো ওই হু হা করলো ঠিকই বাহ্যিকভাবে বুঝালো সব বুঝেছে বুঝে চলে গেল যাওয়ার পরে যখন বাস্তবায়ন করতে যাবে তখন দেখে যে বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তখন আর কিভাবে বাস্তবায়ন করবে সেটা আর নিজের মধ্যে আর সেই উপলব্ধিটা নাই এখানে বলা হয়েছে কিন্তু এটা মনোযোগ দিয়ে শুনে নাই বোঝার চেষ্টা করেনি তখন সমস্যায় পড়েছে এক পর্যায়ে দেখলো যে তার পক্ষে এটা সম্ভবই না যদি এটা মনোযোগ দিয়ে শুনতো এবং বুঝত তাহলে এটা সহজ ছিল এখন দেখে যে শেষ তার দ্বারা এটা সম্ভবই না এক পর্যায়ে সেটা কাজটা করেই না অথচ এই কাজটা হয়তো তার জন্য একেবারে সহজ ছিল কাজটা করেই নাই তাহলে তার আন্তরিকতা থাকা সত্ত্বেও মানার সেই মানসিকতা থাকা সত্ত্বেও যেই কাজটা তার পক্ষে করা সম্ভব ছিল সেই কাজটাও সে করতে পারল না এগুলো কিন্তু আমরা বাস্তবে আমরা অনেক প্র্যাকটিক্যালি আমরা অনেকের ক্ষেত্রে এটা পেয়েছি তার ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ করতে পারি না যে সে এটা আনুগত্য করবে না এই মানসিকতা আছে এটা কখনো সন্দেহ করি না তার কুলুসিয়তের ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু সমস্যা যেটা হলো যে মনোযোগ দিয়ে শুনে নাই তাকে কোন কাজটা দেওয়া হয়েছে কাজটা ভালোভাবে বুঝার চেষ্টা করেনি যদি বুঝার চেষ্টা করত হয়তো তার ওই সময় কিছু মনে প্রশ্ন জাগত সে প্রশ্ন করে জেনে নিত যদি বুঝত তাহলে ওই সময় সে প্রশ্ন করে জেনে নিত বিষয়টা আরো ক্লিয়ার করে নিত তখন তার জন্য এটা বাস্তবায়নটা সহজ হয়ে যেত এই জন্য আল্লাহ এই গুরুত্বপূর্ণ পাঁচটি আদেশ করেছেন মুসলমানদেরকে জামাতবদ্ধ হওয়া আমিরের কথা মনোযোগ দিয়ে শোনা আর শোনার পর সেটা পরিপূর্ণভাবে আনুগত্য করা মেনে চলা আর সেই আনুগত্যটা হবে তার সাধ্য অনুযায়ী মাস্তা তো আটুম সাহায্য অনুযায়ী সাহায্যের বাইরে কার উপর কোনো বোঝা চাপিয়ে দেওয়া যায় না এই জন্যই রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম বলেছেন কানু মানু ইসরা তাসুসুহুল আম্বিয়া ইদা হালাকা নাবিজুন ফখালফাহু নাবিজুন ও আনা নাবিজুন লা নাবিয়া বাদি فيكون بعد خلفاء فهم يكثرون قال ماذا تأمرون يا رسول الله صلى الله عليه وسلم قال فأوفوا ببيعة الأول فالأول وعتوا حقه ما استطعتم বনু ইসরায়েলের মধ্যে নবুয়তের ধারাবাহিকতা ছিল একজন নবী মারা গেলে আরেকজন নবী স্থলাভিষিক্ত হতেন আমি হলাম এমন এক নবী যার পরে আর কোনো নবী নাই তবে আমার পরে খলিফাগণ হবেন তাদের সংখ্যা হবে অনেক সাহাবারা প্রশ্ন করলেন যখন খলিফার সংখ্যা অনেক হবে সেই সময়ের জন্য আমাদের প্রতি আপনার কি নির্দেশ তিনি বললেন তোমরা প্রথম জনের বায়া পূরণ করবে যিনি প্রথম খলিফা হবেন তার বায়া পূর্ণ করবে এই প্রথম জনের পরে যিনি প্রথম হবেন তার বায়া পূর্ণ করবে এইভাবে একজনের পর আরেকজনের যিনি প্রথম হবেন তার বায়া পূর্ণ করবে আর তার আনুগত্যের পরিপূর্ণ হক আদায় করবে তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা আমিরের দিকে থাকাবে না তোমাদের চাহিদাগুলো আমিরের কাছে পেশ করবে না তোমাদের প্রয়োজনগুলো আল্লাহর কাছে পেশ করবে আমিরের দুষ ত্রুটির দিকেও তাকাবে না কারণ যেই আল্লাহ তাকে এমারতের দায়িত্ব দিয়েছেন খেলাফতের দায়িত্ব দিয়েছেন সেই আল্লাহ তাকে জিজ্ঞাসাবাদ করবেন তিনি তাকে পাকড়াও করবেন যখন তোমাদের আমিরের সাথে আর কেউ এমারতের দাবি নিয়ে ঝগড়া করতে আসে দ্বিতীয় জনের গরদান উড়িয়ে দেবে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এই ব্যাপারে স্পষ্ট এই বিধান দিয়েছেন আদেশ করেছেন নির্দেশনা দিয়েছেন তো এখানে আনুগত্যটা হল সাধ্য অনুযায়ী সাধ্যের বাইরে নয় যখন আমিরও থাকল তার কথা মনোযোগ দিয়ে শোনার মতো লুকও হল এবং তারা তার আনুগত্য করল তখন এরপর কি করতে হবে এরপর হিজরত তবে হিজরত শর্ত সাপেক্ষে রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম বলেছেন লা হিজরত বাদ আল ফকশ মক্কা বিজয়ের পর আর কোন হিজরত নেই ওলাকিন জিহাদুন বরং অবশিষ্ট থাকল জিহাদ এবং জিহাদের ইচ্ছা পূর্বে যে হিজরতটা অপরিহার্য ছিল এটা পরবর্তী সময়ে সেই হিজরতটা অপশনেল হয়ে গেল তখন এর অর্থ হল মক্কা থেকে আর মদিনায় হিজরতের প্রয়োজন নেই কারণ মক্কায় এখন দিন বিজয়ী হয়ে গেছে হিজরতের শাব্দিক অর্থ হল বর্জন করা ত্যাগ করা পরিভাষায় হিজরত হল ওয়াল হিজরতু মানহা যারা মা আনাহ আনহু হিজরত হল যেই ব্যক্তি ওই সকল বিষয় বর্জন করল যা আল্লাহ নিষেধ করেছেন সে মুহাজিদ আল্লাহর নিষিদ্ধ কাজ বর্জন করার নামই রহ হিজরত আর ইসলামে জিহাদের উদ্দেশ্যে হিজরত করা যদি কেউ এইভাবে এমারত হল তার মামুরও তৈরি হল এখন তারা জিহাদ করবে কিন্তু এই জায়গায় জিহাদ করার কোনো সুযোগ নাই তখন তাদেরকে কি করতে হবে যেই জায়গায় গিয়ে জিহাদ করা সম্ভব সেই জায়গায় হিজরত করতে হবে তখন এটা ফরজ হয়ে যাবে তখন ফরজ হয়ে যাবে জিহাদের উদ্দেশ্যে হিজরত করা তবে ওই ফরজত লঙ্ঘন থেকে কিছু লোক রেহাই পাবে যদি কোনো অক্ষম থাকে পঙ্গু থাকে রোগাক্রান্ত থাকে দুর্বল বৃদ্ধ অসহায় সফর করতে পারে না কারো এমন সম্পদ নাই হিজরত করার মতো অথবা সে কোথায় হিজরত করবে সে জানে না সেই রাস্তা চিনে না যে বিষয়গুলো সুরাই নেতা নিসাতে স্পষ্ট করা হয়েছে পঞ্চম হল আল্লাহর প্রতি জিহাদ পাঁচটা আদেশের মধ্যে চূড়ান্ত আদেশ যেটি সেটা হল জিহাদ আর পূর্বের যে বিষয়গুলো হলো এগুলা জিহাদের জন্য তৈরি করার জন্য এটা শর্ত মাত্র যে জামাতবদ্ধ হওয়া মনোযোগ দিয়ে শোনা আনুগত্য করা প্রয়োজনে হিজরত করা এই বিষয়গুলো হল শর্ত এই শর্তগুলো পূরণ হওয়ার পর তার মূল লক্ষ্যটা কি মূল লক্ষ্যটা হলো জিহাদ করা সেই জিহাদের মাধ্যমে আল্লাহর দিনকে বিজয়ী করা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম উনার নবতী জিন্দগিতে এই কাজটি করেছিলেন মক্কায় তিনি দাওয়াত দিয়েছেন যারা দাওয়াত গ্রহণ করেছে তাদেরকে তিনি জামাতবদ্ধ করেছেন আর যারা জামাতবদ্ধ হয়েছে তাদেরকে তালিম দিয়েছেন তাদের পূর্ব প্রতিষ্ঠিত সকল আকিদা বিশ্বাসকে তিনি তার অপর অসারতা প্রমাণ করে দিয়ে সেইগুলো থেকে তাদেরকে পবিত্র করেছেন খালেদ তাওহিদের উপর তাদেরকে প্রতিষ্ঠিত করেছেন রাসুল্লাহ সাল্লু আলাই সাল্লামের রেসালতের অনুসরণের ভিত্তিতে তাদেরকে গড়ে তুলেছিলেন তাদের সেই জামাবদ্ধ করা হল তাদের তালিম তরবিয়া দিয়ে পরিপূর্ণভাবে গড়ে তোলা হল কিন্তু সেখানে দিন বিজয়ী করার যে প্রতিবন্ধকতাটা ছিল এটা প্রবল প্রতিবন্ধকতা ছিল আর এতে সহজতর জায়গা ছিল মদিনায় এই জন্য সেখানে হিজরত করিয়ে সেখানে দিনে হকের বিজয় করিয়েছেন আর সেখান থেকে জিহাদ পরিচালনা করেছেন একটা জিনিস লক্ষ্য করবেন রাসুল্লাহ সাল্লু আলহ্লাম মক্কা থেকে হিজরতের সময়ই ক্রেতালের বিষয় আল্লাহ জানিয়ে দিয়েছিলেন কিন্তু মক্কায় থাকতে সে ক্রেতাল করা হয়নি কারণ যদি মক্কায় ক্রেতাল করা হতো তাহলে চতুর্দিকে কুফার বেষ্টিত তারা ছিলেন সেখানে তাদের জন্য ভীষণ কঠিন হয়ে যেত জিহাদ করে টিকে থাকা কেতাল করে টিকে থাকা এই জন্য মদিনায় হিজরত করার পর মদিনায় রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের মাধ্যমে আল্লাহ দিন হককে বিজয়ী করলেন ক্ষুদ্র একটা জায়গায় মদিনা কিন্তু খুব বড় শহর ছিল না আজকের মতো ছিল না সেখানে মাত্র একটা মসজিদ তৈরি করা হলো সেই মসজিদ থেকে আজান দিলে শহরের বাইরে পর্যন্ত শোনা যেত শহরের আশপাশের অঞ্চলের গ্রাম অঞ্চলের মানুষও আজানের আওয়াজ শুনত তাহলে শহরটা কত বড় ছিল এবং এই শহর এবং শহরের আশপাশের অঞ্চলের যে মুসলমানরা আজান শুনে মসজিদে এসে সালাত আদায় করতেন সেই মসজিদের মধ্যে তাদের সংকুল সংকুলানো হতো জনসংখ্যা কেমন ছিল সেই সংখ্যা পরিমাণটা পরিধিটা জনসংখ্যাটা খুবই সীমিত ছিল একটা ক্ষুদ্র পরিসরে রাসুল্লাহ সাল্লু আলহ্লাম দিন হককে বিজয়ী করেছিলেন দ্বিতীয় বৎসরে হিজরতের পর বদরের যুদ্ধ যখন সংগঠিত হয় যুদ্ধ করার মতো লোক সংখ্যা খুব বেশি ছিল না তিনশো জন যুদ্ধের ময়দানে গিয়েছিলেন আর অল্প কয়জন আরো রয়ে গিয়েছিলেন অপরিহার্য না হওয়ার কারণে তাদেরকে নেওয়া হয়নি অথবা তাদের প্রস্তুতি অভাব ছিল কেউ বলেছিলেন মদিনার বাইরে আমার উটটা রয়ে গেছে আমি সেই উটটা বাইর থেকে নিয়ে আসি রাসুল্লাহ সাল্লু আলাই হাসান তাকে অনুমতি দেন নাই তিনি বলছেন তুমি থাকো এই সময় দেওয়া যাবে না মানে দ্রুত বের হতে হবে এই জন্য যারা শুধু সিদ্ধান্তের সাথে সাথে বের হওয়ার মতো তৈরি হয়েছিলেন সেই সংখ্যা ছিল তিনশো জন এরপরে খুব বেশি জনসংখ্যা সেখানে ছিল এমন নয় রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম এই কম সংখ্যক লোকের মধ্যে এই প্রথম দিন তাকে বিজয়ী করেছিলেন এটা হল সুন্না এই জন্য আজকের এই জামানায় দিনে হককে বিজয়ী করার জন্য জিহাদের যে কার্যক্রম বিশ্বব্যাপী চলছে এটা পরিষ্কার যে দিনের বিজয় হবে জিহাদের মাধ্যমে এটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত বিধান যেই বিধানটি রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম স্বয়ং নিজে আমল করে উন্নতের কাছে এক্সাম্পল হিসাবে রেখেছেন দিনের বিজয় জিহাদের মাধ্যমে হবে কিন্তু পূর্বে প্রস্তুতিমূলক যেই কাজ দাওয়াত জামাত তালিম বিয়া এটা অপরিহার্য সেই তালিম তরবিয়ার পরেই শুধুমাত্র জিহাদ আগে নয় কারা জিহাদ করবে তার মধ্যে শুধু সেই দিন না থাকে নিজেই জানে না অন্যকে কি জানাবে কি শিক্ষা দিবে নিজেই দিন বুঝে না অন্যকে কি দিনের কোন দিনের পথে তাকে ডাকবে পরিচালনা করবে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তেরোটি বছরে যেই মানুষগুলো গড়ে তুলেছিলেন পরবর্তী সময়ে রাসুল্লাহ সাল্লু ইন্তকালের পরে যারা খুলাফায় রাশেদিন হয়েছিলেন তারা কারা তারা ওই মক্কায় গড়ে উঠা যারা মুহাজিরিনগণ তারাই মদিনার কোনো আনসার খলিফা হন নাই হয়েছিলেন ওই মুহাজিরিনগণ আবু বকর উমর উসমান আলী যারা মক্কায় পূর্বেই গড়ে উঠেছিলেন এটা ছিল রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের মানুষ গড়ার পদ্ধতি ইমানদারের জামাতকে গড়ার পদ্ধতি দিন কায়েমের পদ্ধতি রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম এক্সাম্পল দেওয়ার জন্যই সেই মদিনাকে একটা তামকিন হিসাবে গড়ে তুলেছিলেন সেই মদিনার তামকিনে দিনকে মানার মতো একটা পরিবেশ করে দিয়েছিলেন আজকের দুনিয়ায় আমরা দেখি মুজাহিদিনগণ এইভাবে জিহাদ করতে করতে তারা দীর্ঘদিনের অভিজ্ঞতা আমরা তো সবে মাত্র শুরু করলাম দীর্ঘদিনের অভিজ্ঞতার ভিত্তিতে তারা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সুন্নার ভিত্তিতে তারা এমনই তাদের নিরাপদ একটা বেদ গড়ে তুলেছেন টাঙ্কিন গড়ে তুলেছেন যেমন ধরেন পাকিস্তানের সুয়াত অঞ্চল ইরাকের তাদের দক্ষিণ উত্তরাঞ্চল ইয়ামন এবং সোমালিয়া দক্ষিণাঞ্চল এ সবগুলো হল তাদের টাঙ্কিন নিজেদের নিজস্ব তাদের বেজ এরিয়া যেখান থেকে তারা নিজেদের দিন মেনে চলেন নিজেদের অঞ্চলে শরিয়াকে পরিপূর্ণ তারা বিজয়ী করেছেন কোরআন অনুযায়ী সুন্না অনুযায়ী তারা সেখানে সম্পূর্ণ পরিচালনা করেন সেখানে তারা প্রস্তুতি নেন প্রশিক্ষণ নেন আর সেখানে তাদের বাহিনী গড়ে তুলেন বিভিন্ন অভিযান পরিচালনা করেন এটা ছিল রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের প্রতিষ্ঠিত পদ্ধতি এই জন্য আমরা এইখানে কোন অবস্থায় আছি আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার যদি বিশ্ব মানচিত্র নিয়ে আমরা চিন্তা ভাবনা করি দুনিয়ার যেসব অঞ্চলে মুজাহিদিনগণ জিহাদ পরিচালনা করছেন একে তো তাদের দীর্ঘদিনের এক অভিজ্ঞতা এরপর হল তাদের ভৌগোলিক অবস্থান তাদের পারিপার্শ্বিক বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যেগুলো আমাদের এখানে নাই ওই সব মুসলিম দেশ অন্য মুসলিম দেশের সাথে তাদের বর্ডার সীমানা এক দেশ আরেক দেশে সরাসরি তাদের আসা যাওয়া সবকিছু তাদের করা সহজ যেমন পাকিস্তান আফগানিস্তান একই বর্ডার যে কারণে তাদের পরস্পরের বিনিময় খুবই সহজ যেমন সোমালিয়া এরপরে মালে নাইজেরিয়া দুনিয়ার সব দেশ ইরাক সবগুলি দেখবেন মুসলিম দেশের সাথে তাদের ভূখণ্ড যেই মুসলিম নামদারি দেশগুলোর মধ্যেও যে সকল মুজাহিদিন তৈরি হয়েছেন তাদের পারস্পরিক কমিউনিকেশনে একটা গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা আছে এরপর ওই সকল দেশে এত বিরাট বিরাট যুদ্ধের জন্য কৌশলগত সেই পাহাড়গুলো রয়েছে যেগুলো তাদের সরকার আমরা এই উভয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমাদের চতুর সীমানায় কোনো নামদারি মুসলিম দেশও নেই প্রকাশ্যভাবে কুফফার দেশ দ্বারা আমরা বেষ্টিত আর সাড়ে তিন দিক থেকে কুফফার দেশ আর একদিকের অর্ধেকটা হল বঙ্গোপসাগর আশ্রয় নিতে হলে কোথায় কোথাও জায়গা নেই কুফফার দেশে আশ্রয় নেওয়ার স্কোপ নেই আর বঙ্গোপসাগরের অবস্থা তো গেলে পরে সেখানে আশ্রয় নেওয়ার তো জায়গা ওটা নয় ডুবে মরা ছাড়া তো উপায়ও নেই সেহেতু আমরা এই দেশের ভিতরে আমরা আমাদের জিহাদ পরিচালনা করব কিন্তু সেই জিহাদের শেল্টারের জন্য এখানে এমন ধরনের কোনো পাহাড়ও নেই এই দেশের মধ্যে এমন পাহাড়ও নেই ছোট ছোট যেই পাহাড়গুলো আছে এইগুলো পাহাড় নয় ওটা শেল্টারের জন্যই পাহাড় নয় সেইগুলোর রন্ধ্রে রন্ধ্রে কুফফাররা ঢুকে গেছে পূর্বেই বাংলাদেশের যতটুকু পাহাড় আছে আমরা যখন ঘুমিয়েছিলাম তখন খ্রিস্টানরা জেগেছিল তখন আমাদের ঘুমন্ত অবস্থায় আমাদের এই ছোট ছোট পাহাড়ও যা আছে সেই পাহাড়গুলো আজকে খ্রিস্টানদের দখলে যত উপজাতি আছে বিভিন্ন ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে এই সকল বঞ্চিত শোষিত পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে তারা সুদূর সেই ইউরোপ থেকে উড়ে এসে তাদের প্রোভাইড করার কর্মসূচি নিয়েছে নিয়ে তাদের কাছে পৌঁছে গিয়েছে এদের অধিকাংশই হয়তো ছিল হিন্দু অথবা বৌদ্ধ এদেরকে তারা কনভার্ট করেছে খ্রিস্টানিজমের দ্বারা ওই পাহাড়গুলোতে আমরা যাব এমন জায়গা নেই এই সবগুলো আজকে এই পশ্চিমা আমেরিকা ব্রিটেন তাদের দখলে এই বাংলাদেশের পাহাড়গুলো তাদের অনুসারী খ্রিস্টান বানিয়ে সবগুলো দখল করে নিয়ে রেখে দিয়েছে সেই পাহাড়ে আশ্রয় নেওয়ার জায়গাও নেই এটা হয়েছে আমাদের ঘুমন্ত থাকার সুযোগে এই কাজগুলো তারা করে ফেলেছে এখন তারা অত্যধিক শক্তিশালী সেই পাহাড়গুলো থেকে হঠাৎ করেই তাদেরকে তাড়িয়ে দেওয়া যাবে এমন সুযোগ নেই কারণ এই দেশে ক্ষমতায় যে সময়ই যে তাহুতি আসে সেই কুফার তাহুতি আছে তারা দুনিয়ার ওই ইহুদি খ্রিস্টানদের কাছে আগে আনুগত্যের বায়াত নেয় তাদের কাছে আনুগত্যের বায়াত নিয়ে তারা ক্ষমতায় আসে আমরা দেখেছি গত নির্বাচনে হাসিনা নির্বাচিত হওয়ার আগে জেল থেকে মুক্ত হয়ে প্রথম সে আমেরিকায় চলে যায় দুই মাস সেখানে অবস্থান করে মার্কিনীদের কাছে সে পরিপূর্ণভাবে তার বাস হত লিখে দেয় তার গুলামির সেই শপথ সেখানে করে আমাকে ক্ষমতায় বসালে তোমাদের গুলামি করব এরপর সেখান থেকে সেই সে ভারত চলে যায় ভারতের কাছ থেকেও তার সেই গুলামির দাসপথ লিখে দিয়ে সেখানে এসে ক্ষমতায় আসে গণতন্ত্র নামে যে বুটের এক ব্যবস্থা এটা সম্পূর্ণ প্রথারণা এবং জালিয়াতি ছাড়ার কিছু নয় তৃতীয় বিশ্বের কোথাও জনগণের বুটে কোনো সরকার পরিবর্তন হয় না এমনকি বাংলাদেশেও কোনোদিন মানুষের ভোটে সরকার পরিবর্তন হয়নি ভোটের এই খেলা এটা সম্পূর্ণভাবে একটা প্রসারণা মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছুই নয় কিন্তু এদেশের মানুষ এটা উপলব্ধি করে না বুঝে না ক্ষমতায় যাওয়ার জন্য শর্ত হল ভারত আমেরিকা যাকে চাইবে তাকে ক্ষমতায় আনবে দেশে আওয়ামী লীগ এই আনুগত্যের সেই শপথ তাদের কাছে করেছিল বলেই ক্ষমতায় এসেছিল কিন্তু আমরা ইতিমধ্যে রাজনৈতিক মেরুকরণ আমরা যা দেখেছিলাম মনে হয়েছিল হাসিনার অতিমাত্রায় ভারত প্রেমের কারণে পশ্চিমা দেশগুলো তার কাছ থেকে বিরাট বাজন হয়ে গিয়েছিল কিন্তু শেষ দিকে এটা আমাদের সকলের উপলব্ধি করার জন্য এটা অত্যধিক প্রয়োজন বিএনপি প্রতারণা করে এদেশের ইসলামপন্থীদের সাথে সম্পর্ক গড়ে তুলে যদিও তারা কুফরি জাতীয়তাবাদের ধারক কিন্তু তারা মুসলমানদের প্রেমিক বলে তারা বোঝানোর জন্য তারা প্রথারণা করে এদেশের ইসলামপন্থী নামদারি লোকদের খুব ঘনিষ্ঠ হয় হাসিনা তার আকিদায় অটল তার শয়তানি আকিদা কুফরি আকিদায় সে অটল ক্ষমতায় আসার পর তার মন্ত্রী পরিষদে এদেশের বড় বড় নাস্তিকগুলোকে নিয়ে এসেছে তার মন্ত্রিসভার অধিকাংশই নাস্তিক আর নাস্তিকদেরকে এদেশের সকল সেক্টরে সে পুনর্বাসন করেছে প্রকাশ্যভাবে শেষ পর্যায়ে এসে শাহবাগ মঞ্চের নামে সেই নাস্তিক মোরতাবদেরকে প্রকাশ্য আস্পালনের সুযোগ করে দিয়ে হাসিনা সরাসরি তার একটা পক্ষ প্রমাণ করে দিয়েছে এটা করেছে এই কারণে যে দুনিয়ার যত কুফফার আছে সকল কুফফারের দৃষ্টি আকর্ষণের জন্য হাসিনা কৌশল করে এটা করেছে দুনিয়ার সকল কুফাররা আজকে মুসলমানদের বিপক্ষে তারা বিশ্বব্যাপী যুদ্ধে লিপ্ত আর হাসিনা যেন যখন মুসলিম নাম ধারণ করে সেই কুফারদের একটা প্ল্যাটফর্ম এই দেশটাকে তৈরি করেছে এবং দুনিয়ার সকল কুফারদেরকে জানিয়ে দিল আমি তো তোমাদেরই আমার কাছ থেকে তোমরা দূরে সরে যাচ্ছ কেন হাসিনা কৌশল করে এটা করেছিল এর স্বাভাবিক প্রতিক্রিয়া ছিল হাসিনা বুঝত এদেশের কিছু সংখ্যক ইমোশনাল হুজুর আছে কখনো কখনো শিয়ালের মতো হুক্কা হুয়া করে আওয়াজ করে তারা মাঝে মাঝে দুই একটা আওয়াজ করে দিয়ে বলে বুঝায় যে এখন শুধুমাত্র ইসলামের ওই জিনিসটা এদেশ থেকে চলে যাচ্ছে আর বাকি সব এটা ইসলাম অনুযায়ী চলছে তাদের এই চিৎকারের দ্বারা বোঝা যায় পূর্ব থেকে এদেশে ইসলাম ছিল শুধুমাত্র এই জিনিসটাই ইসলাম বিরোধী এই জন্য এটার বিপক্ষে তারা রাস্তায় নেমে এসেছে হাসিনা জানতো এরা এই অবস্থাটা করবে আর এটা করলে পরে খালেদা বিএনপি তাদের কাছে গিয়ে ভিড়বে তখন ওই দুনিয়ার পশ্চিমা কুফার শক্তিকে সে বুঝাতে পারবে যে তোমরা যাদেরকে চাচ্ছ আমাকে সরিয়ে দিয়ে আনতে এরা তো জঙ্গি এরা তোমাদের বিরুদ্ধে জিহাদ করবে এদের থেকে জিহাদের গাঠি বানাবে মূলত কৌশল করে হাসিনা এই কৌশল করেছিল এই কৌশলে সে সফল হয়ে গেছে দেখবেন আজকে হাসিনার গত চার বছর সময়ে পশ্চিমা শক্তির সমর্থন সে হারিয়েছিল শেষ বছরে একটা কৌশলের মাধ্যমে পশ্চিমা শক্তির সাথে তার সম্পর্ক সুদৃঢ় করে ফেলবে এবং সেই ইসলামপন্থী দলগুলো এবং তাদেরই মদতপুষ্ট কুফরি জাতীয়তাবাদের ধারক বিএনপিও এখানে তাদের কাছ থেকে দূরে সরে যেতে পারে এই আশঙ্কা রয়েছে এই রাজনৈতিক মেরুকরণে যে যার গুটি যথা সময়ে চালতে পারবে সেই সফল হয়ে যাবে এটা মুহূর্তের একটা ব্যাপার মাত্র খালেদা বস্তবের একটা ভুল করেছিল কি আটচল্লিশ গোল তার আলটিমেটাম তারা গোপন সিদ্ধান্ত নিয়েছিল তাদেরকে নিয়ে এসে ওই সেখানে মতিঝিলে তাদেরকে বসিয়ে আটচল্লিশ ঘন্টা পর জামাত বিএনপি তারা সকলে নিয়ে যুগ দিয়ে ঢাকা শহর অচল করে দিয়ে তিন দিনের ভিতরে হাসিনা সরকারকে বিদায় করে দেবে এটা ছিল গোপন ষড়যন্ত্র যখন এই ষড়যন্ত্রটা হাসিনা বুঝে ফেলল তখন সে একটা মরণ কামড় দিয়েছে হাসিনা তার ক্ষমতা টাকার জন্য মরণ কামড় দিয়েছে এটা দিতে সে বাধ্য ছিল নতুবা তাকে বিদায় নিতে হতো ওই রাত্রে যদি হাসিনা এই কাজ না করতো সে বিদায় নিতে হতো ইতিমধ্যেই তার মরণ কামড় সে দিয়েছে বাধ্য হয়েছিল আর এই জন্য তার সমর্থক ছিল এই কাজের জন্য দুনিয়ার কুফার দেশগুলো হাসিনাকে কোনো দীক্ষা দিবে না তিরস্কার করবে না প্রকাশ্যভাবে দুই একটা বিবৃতি দিলেও এত ব্যাপক গণহত্যার পরে আসলে তারা গোপনে গোপনে হাসিনার পিছিয়ে পিপসপ ছাপিয়ে তাকে ধন্যবাদ দেবে যে তুমি কাজের কাজটাই করেছ দেশের যখন এই অবস্থা এমন এক পিকুলিয়ার পজিশন এই সময় আমাদের করণীয় কি সেই করণীয় আমাদের নির্ধারণ করা দরকার এই দেশে একদিকে যেমন আমাদের চতুর সীমানায় কোনো মুজাহিদ বাহিনীর কোনো ব্যবস্থা নাই যেখানে আমরা শেল্টার নিতে পারি কোনো পাহাড় নেই যেখানে আমরা অবস্থান নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিতে পারি আর এই ভূখণ্ডের মধ্যে এই যে যতগুলো রাজনৈতিক দল আছে সবগুলোই কুফরির দ্বারক এবং বাহক একটিও ইসলামের পক্ষের নয় এরপর রাজনৈতিক ময়দানের বাইরে এদেশের যে ইসলামী শক্তি বলে যাদেরকে মনা করা হয় আলিম সমাজ এরা এত অন্ধ রাজনৈতিকভাবে এত অজ্ঞ নির্বুধ সাংগঠনিকভাবে এত অযোগ্য এবং অথর্ব ইসলামী জীবন দর্শন সম্পর্কে তারা সম্পূর্ণভাবে অজ্ঞ ইসলামী জীবন দর্শনও তারা জানে না কোরআন হাদিসকে তার নাজিলের পটু ভূমিকা শহর সহকারে মানুষের জীবনে বাস্তবায়নের প্রক্রিয়াটা কি সেটাও এই জ্ঞানটাও তাদের নেই তারা কিছু ফুটোবাজি ছাড়া কিছুই বুঝে না এমন এক মানব সমষ্টির মধ্যে আমাদের কাজ করার জন্য গুরুত্বপূর্ণ যেই কাজ আমাদের করা দরকার এক নম্বর আমাদের শেল্টার হবে এটা গুরুত্বপূর্ণ একটা শেল্টার সেটা হল এদেশের বিপুল সংখ্যক মানুষ জনসংখ্যার গণত্বের কারণে এই গণত্বপূর্ণ এই জনসংখ্যাটাই হবে আমাদের বড় বড় পাহাড় সেখানে অবস্থান করেই আমাদের মূল কাজ করে যাওয়া বাবা আমভাবে এভাবে এদেশে করার মতো পরিবেশ কম আম দাওয়াতের মাধ্যমে দীর্ঘদিন টিকে থাকার সম্ভাবনা কম শুধু খাস দাওয়াত এখানে খাস দাওয়াত এর মাধ্যমে যারা রিক্রুট হবে তাদেরকে জামাতবদ্ধ করা আর তাদেরকে ইমান আকিদা আমলে এমন ভাবে গড়ে তোলা আদর্শ মুসলিম হিসাবে গড়ে তোলা এরা এক একজন মানুষই যেন হয় ইসলামের বাস্তব নমুনা তার ইমান আকিদা তার পাকুয়া তার আমল সবকিছু এই পর্যায়ে যে এই দুনিয়ার কোনো কিছুর প্রতি তার আকর্ষণ থাকবে না আল্লাহর রেজা মন্দির অর্জনের মাধ্যমে পরকালীন জীবনে সফলতার লক্ষ্য নিয়ে যারা শুধুমাত্র এখানে আসবে এই ধরনের সংখ্যায় কম লোকও যদি হয় তাদেরকে পরিপূর্ণভাবে সেই এলম দিয়ে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে গড়ে তুলতে হবে এই দেশের কাজ ওপেন ওয়ার করা হবে না যুদ্ধের কৌশল সিটি ওয়ার চেয়ারের যে কৌশলগুলো আজকের দুনিয়ায় আছে সেই কৌশল যদি আমরা অবলম্বন করি আমরা গেরিলা স্টাইলে এই কুফার শক্তিকে সব সময় আমরা বিত সন্ত্রস্ত করে রাখতে পারব এই কুফার শক্তিকে প্রতিটি মুহূর্তে আমরা তাদেরকে বিপর্যস্ত করতে পারব কুফার শক্তির অধীনে এই দেশে যে কুঠি কুঠি মজলুম মানুষ আছে যদি আমরা তখন মজলুমের পক্ষে দাঁড়াই জালিমের কণ্ঠ চেপে ধরি জালিমগুলোকে যদি আমরা প্রকাশ্যভাবে জিক্লাভ করে তাদেরকে সহায়তা করি সেই মজলুমরা আমাদের পক্ষে আসবে যা আল্লাহর পদ্ধতি যুগে যুগে নবীদের বাবা গ্রহণ করেছিল ওই সমাজের সবচেয়ে বঞ্চিত শোষিত নিগৃহীত নির্যাতিত মজলুম মানুষেরা সমাজের প্রতিষ্ঠিত মানুষ প্রথম নবীর ডাকে আসেনি সেই সমাজের বঞ্চিত দুর্বল দরিদ্র হয় সেই মানুষগুলো তখন ইসলাম বুঝতে পারবে আমাদের দ্বারা তারা বুঝতে পারবে এরাই ইসলামের আসল ধারক তখন তারা সহজেই আমাদের কাছে আসবে দিনের বিজয় এইভাবে দিনের কাফেলা যত বৃদ্ধি হবে আর কুফার শক্তিকে যখন আমরা নির্মূল করার জন্য চূড়ান্ত সিদ্ধান্তের আগে শুধুমাত্র সার্বক্ষণে তাদেরকে ব্যস্ত রাখা ভীত রাখা শঙ্কিত রাখা তাদেরকে সব সময় তাদের মজবুত হওয়ার সুযোগ না দেওয়া এই কৌশলে যদি আমরা কাজ করে যাই আর পাশাপাশি যে কাজটা করতে হবে বাংলাদেশে যদি ইসলামকে বিজয়ী করার পরিবেশ হয়েও যায় টিকে থাকা খুব কঠিন বিশাল কুফফার দেশ ভারত সে সহ্য করবে না দুনিয়ার কুফফারা প্রথম তাকে নির্দেশ দিয়ে দেবে আমেরিকা না আসলেও আগে ভারত পাঠিয়ে দিবে এই জন্য পাশাপাশি আমাদের যে কৌশল নেওয়া দরকার সেই বিশাল ভারত এইভাবে আর থাকতে পারে না তাকে খণ্ড বিখণ্ড করা দরকার সেই কৌশল আমাদের দুইটা হবে একটা রাজনৈতিক কৌশল একটা হবে সামরিক কৌশল আমরা সমান্তরালে যদি রাজনৈতিক কৌশল এবং সামরিক কৌশল চালিয়ে যাই ভারত ভেঙ্গে দেওয়া সম্ভব ভারতকে খণ্ড বিখণ্ড করে দেওয়া সম্ভব এটা কঠিন নয় এরপর ভারতের ভিতরে তাদেরকে সবসময় ব্যস্ত রেখে দেওয়া তাদের ভিতরে এমনভাবে তাদের নিরাপত্তার কেন্দ্রবিন্দুতে আঘাত করা তার অর্থনীতির যে সেন্টারগুলো আছে সেখানে আঘাত করা তার বৈদ্যুতিক প্লান্টগুলোকে আঘাত করা সেই আঘাতগুলো করতে পারলে ভারত আর এই দিকে দৃষ্টি দেবে না নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে এই কৌশল অবলম্বন করলে ভারতকে যদি ভারতের মধ্যে আমরা ব্যস্ত রাখতে পারি তাহলে এই দেশের যে তাগুতি শক্তি ইনশাল্লাহ মুজাহিদরা যদি কৌশল করে কাজ শুরু করে দেয় এই তাগতি শক্তি বেশি দিন টিকে থাকতে পারবে না এই তাগতি শক্তি নির্মূল হয়ে যাবে এজন্য আমাদেরকে অত্যধিক মেধা এবং যোগ্যতার অধিকারী হওয়া দরকার একটা দিন চিন্তা করবেন অস্ত্র দ্বারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করা যায় না কিন্তু জ্ঞানের দ্বারা নিয়ন্ত্রণ করা যায় সেই জ্ঞান মেধা বুদ্ধি প্রতিভার দ্বারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করা যায় এমনভাবে নিয়ন্ত্রণ করা যায় মানুষের মন জয় করে নিয়ন্ত্রণ করা যায় সেই মেধা সেই জ্ঞান প্রতিভা এর লালন করা অনুশীলন করার জন্য আমাদের কৌশল নেওয়া দরকার পদক্ষেপ নেওয়া দরকার সামরিক পদক্ষেপের পাশাপাশি জ্ঞানের জগতে প্রভাব বিস্তার করার জন্য আমাদের সেই কৌশল নেওয়া দরকার পরিকল্পনা নেওয়া দরকার যদি আমরা এইভাবে সমন্বিত কার্যক্রম পরিচালনা করি একদিকে দাওয়াতের কার্যক্রম চলবে সাংগঠনিক কার্যক্রম চলবে এলমের চর্চা চলবে জেহাদের প্রশিক্ষণ এবং প্রয়োজন মাপিক অ্যাকশন চলবে আমরা যদি সমন্বিতভাবে সকল কার্যক্রম পরিচালনা করতে পারি ইনশাল্লাহ এই জমিন ইসলামেরই হবে এই দেশের মানুষ মক্কার মানুষের মতো কঠিন হৃদয়ে নয় এই দেশের মানুষ মদিনার মানুষের মতো নরম দিলের এই দেশের মানুষের কাছে যদি আমরা পৌঁছতে পারি আর ইসলামকে স্বরূপে তাদের কাছে তুলে ধরতে পারি তাহলে ইসলাম তারা জানতে পারবে বুঝতে পারবে ইসলাম গ্রহণ করার জন্য তারা নিজেরা আগ্রহী হবে আর দ্বিতীয়টা আমরা যদি তাদের মনের ব্যথা উপলব্ধি করি তাদের কষ্টের কারণগুলি আমরা যদি জানার চেষ্টা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 انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم أنجل المستضعفين من المؤمنين والمؤمنات في أي مكان اللهم أجد المجاهدين في أي مكان اللهم انصر المجاهدين في أي مكان اللهم احفظ المجاهدين في أي مكان اللهم نجنا من السجن اللهم نجنا من السجن اللهم نجنا من السجن ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه جواد كريم ملك بر رؤوف رحيم